সারা পৃথিবীতে চলে মানবী শাসন চলে প্রবাসন তাই জুলম শোষণ মুসলিম ছেড়ে দিল কোরআনে কানন তাদের গলাতে তাই গোলামি জীবন বন্দি জীবন কত যে বেদন চলে জ্বালাতন চলে নিপীড়ন আফগানি বের বন্দি জীবন আরাকানি বের বন্দি বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ইসলামী রেনেসা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি প্রিয় ভাইয়েরা সারা বিশ্বে এখন হক এবং বাতিলের সংঘাত চলমান আর এই সংঘাতে হকের মশালকে চির উন্নত রাখতে আল্লাহর পথের বীর সৈনিকরা রণাঙ্গনে জিহাদরত এই জিহাদে অনেক মুজাহিদ শাহাদাতের পেয়ালা পালন করেছে কেউ বা গাজী হয়ে ফিরেছে আবার কেউ বা বন্দী হচ্ছে কাফেরদের কারাগারে যারা বন্দী হচ্ছে তাদের উপর চলছে নির্যাতনের স্টিম রোলার যার জ্বলন্ত প্রমাণ কিউবার গুয়ান্তানামো এবং ইরাকের আবু গারিব কারাগার সহ অসংখ্য কারাগার যেখানে কঠিন থেকে কঠিনতর সেলে নির্যাতন চলছে এই সকল মুজাহিদদের উপর এই সকল মুসলিম মুজাহিদদের প্রতি সমবেদনা প্রকাশ করে তাদের কদমে উৎসর্গ করে শুরু করছি আমাদের প্রথম অ্যালবাম বন্দি জীবন জীবন জীবন বন্দি জীবন জীবন জীবন তারুণ্যের খুনে ঝড় তোলা অডিও অ্যালবাম বন্দি জীবন জীবন জীবন বন্দি জীবন জীবন জীবন বন্দি জীবন কত যে বেদন চলে জ্বালাতন চলে নিপীড়ন আফগানিদের বন্দি জীবন আরাকানিদের خلق السماوات والأرض بالحق وصوركم وصوركم فأحسن صوركم وإليه المصير স্রষ্টা যে মুদের কাল্লা তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ স্রষ্টা যে মুদের কাল্লা তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ স্রষ্টা যে মুদের কাল্লা তার নাম নিয়ে চলে ইনশাল্লাহ অগণিত মফলুক এই দুনিয়ায় রিজিক পেয়ে যায় তার করুণায় অগণিত মফলুক এই দুনিয়ায় রিজিক পেয়ে যায় তার করুণায় ও আল্লাহ স্রষ্টা যে মুদের কাল্লা তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ স্রষ্টা যে মোদের এক আল্লাহ তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ সবুজের সমারোহে সুন্দর পৃথিবী স্রষ্টা তোমার হাতে গড়া তোমার নামেই গান গায় শিল্পী কবি চন্দ্র সূর্য গ্রহ তারা সবুজের সমারোহে সুন্দর পৃথিবী স্রষ্টা তোমার হাতে গড়া তোমার নামে গঙ্গায় শিল্পী কবি চন্দ্র সূর্য তারা সবুজের সমারোহে সুন্দর পৃথিবী স্রষ্টা তোমার হাতে গড়া তোমার নামে গঙ্গায় শিল্পী কবি চন্দ্র সূর্য তারা তোমার নামের ধনী নদীর স্রোতে আরো গাই যে মাঝি মাল্লা গায়ে যে মাঝি মাল্লা স্রষ্টা যে মোদের কাল্লা তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ স্রষ্টা যে মোদের কাল্লা তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ অগণিত মাখলুক এই দুনিয়ায় রিজিক পেয়ে যায় তার করুণায় অগণিত মাখলুক এই দুনিয়ায় রিজিক পেয়ে যায় তার করুণায় আল্লাহ তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ কাল্লা তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ তোমার করুণাতে ধন্য এ ধরণী ধন্য জিন পরি ইনসানেরা তোমার নামে গুণ গায়ে তারা সকলি গায়ে পাহাড় নদী ঝর্ণা ধারা তোমার করুণা পে ধন্য এ ধরনি ধন্য দিন পরি ইনসানেরা তোমার নামে গুণ গায়ে তারা সকলি গায়ে পাহাড় নদী ঝর্ণা ধারা তোমার করুণা পে ধন্য এ ধরনি ধন্য দিন পরি ইনসানেরা তোমার নামে গুণ গায়ে তারা সকলি গায়ে পাহাড় নদী ঝর্ণা ধারা তোমার সে নাম ধনী পাখির ডাকে শুনি গায়ে তারা ইল্লাল্লাহ গায়ে তারা ইল্লাল্লাহ স্রষ্টা যে মুদের কাল্লা তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ রস্তাজি মুদের আল্লাহ তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ অগণিত মখলুক এই দুনিয়ায় নিজে পেয়ে তার করুণায় অগণিত মখলুক এই দুনিয়ায় নিজে পেয়ে তার করুণায় ও আল্লাহ স্রষ্টা যেহুদের কাল্লা তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ স্রষ্টা যেহুদের তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ মুদের জীবন প্রভু কবুল করো তুমি তোমার নামে যেন গান গেয়ে যাই অসর দিবস কালে ভুলো না তো তুমি আরস তলে যেন স্থান টুকু পাই মোদের জীবন প্রভু কবুল করো তুমি তোমার নামে যেন গান গেয়ে যায় হাসর দিবস কালে ভুলো না তো তুমি আরস তলে যেন স্থান টুকু পাই মোদের জীবন প্রভু কবুল করো তুমি তোমার নামে যেন গান গেয়ে যায় আসর দিবস কালে ভুলো না তো তুমি আরস তলে যেন স্থান বন্ধুকু পাই শুধুই তোমার পথে জীবন দিতে মোরা চাই প্রভু ইনশাল্লাহ চাই প্রভু ইনশাল্লাহ স্রষ্টা যে মুদের কাল্লা তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ স্রষ্টা যে মুদের কাল্লা তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ অগণিত মাফলুক এই দুনিয়ায় নিজেই পেয়ে যায় তার করুণায় অগণিত মাফলুক এই দুনিয়ায় নিজেই পেয়ে যায় তার করুণায় ও আল্লাহ চষাদি মুদের কাল্লা তার নাম নিয়ে চলে ইনশাল্লাহ ত্রষ্টা মুদের কাল্লা তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ রাস্তা যে মুদের কাল্লা তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ এই জামানার সত্য সেনা বীর কাফেলার দল আল মাহাদির দল মোরা আল মাহাদির দল এই জামানার সত্য সেনা বীর কাফেলার দল আল মাহদির দল মোরা আল মাহদির দল এই জামানার সত্য সেনা বীর কাফেলার দল আল মাহদির দল মোরা আল মাহদির দল কোরআন মোদের জীবন পাতে ও আল্লাহ মোদের বল কোরআন মোদের জীবন পাতে ও আল্লাহ মোদের বল চল সমুখে চল আল মাহদির দল আল মাহদির দল মোরা আল মাহদির দল এই জামানার সত্য সেনা কাফেলার দল আল মাহদির দল মোরা আল দল এই জামানার সত্য সেনা কাফেলার দল আল মাহদির দল মোরা আল দল এই জামানার বীর মুজাহিদ আমরা বীর সেনা বিশ্বটাকে গর্ব নতুন সুখের ঠিকানা আনবো মোরা নতুন সকাল করবো দিন বিজয় খোদার পথে জীবন দিতে নাই যে কোন ভয় এই জামানার বীর মুজাহিদ আমরা বীর সেনা বিশ্বটাকে গর্ব নতুন সুখের ঠিকানা আনবো মোরা নতুন সকাল করবো দিন বিজয় উদার পথে জীবন দিতে নাই যে কোনো ভয় এই জামানার বীর মুজাহিদ আমরা বীর সেনা বিশ্বটাকে গর্ব নতুন সুখের ঠিকানা আনব মোরা নতুন সকাল করব দিন বিজয় উদার পথে জীবন দিতে নাই যে কোনো ভয় আসলে মোদের বিজয় সকাল আল্লাহ মোদের বল আল মাহদির দল মোরা আল মাহদির দল এই জামানার সত্য সেনা বীর কাফেলার দল আল মাহদির দল ওরা আল মাহদির দল কোরআন মোদের জীবন পথে আল্লাহ মোদের বল কোরআন মোদের জীবন পথে আল্লাহ মোদের বল চল সমুখে চল আল মাহদির দল আল মাহদির দল মোরা আল মাহদির দল এই জামানার সত্য সেনা বীর কাফেলার দল المهدي لدال المرا المهدي لدال শত প্রাচীন হিমালয়ে করব অভিযান দুর্গম গিরি পেরিয়ে মোরা উড়াবো জয় নিশান তাক না যতই গালিম শাহের সৈন্য সেনা দল ভয় করি না নের পথে থাকবো যে অটল শত প্রাচীন হিমালয়ে করব অভিযান দুর্গম গিরি পেরিয়ে মোরা উড়াবো জয় নিশান তাক না যতই গালিম শাহের সৈন্য সেনা দল ভয় করি না নের পথে ডাক বলে অটল শক্ত প্রাচীর হিমালয়ে করব অভিযান দুর্গম গিরি পেরিয়ে মোরা উড়াবো জয় নিশান পাখনা যতই জানেম শাহির সৈন্য সেনা দল ভয় করি না মেয়ের পথে থাকবো রে অটল পারবে না কেউ রুখতে মোদের আমরা খোদার দল আল মাহাদির দল মোরা আল মাহাদির দল এই জামানার সত্য সেনা বীর কাফেলার দল আল মাহাদির দল মোরা আল মাহাদির দল কোরআন মোদের জীবনে পাতেও আল্লাহ মোদের বল কোরআন মোদের জীবনে পাতেও আল্লাহ মোদের বল চল সমুখে চল আলমাহদের দল আলমাহদের দল মোরা আলমাহদের দল এই জামানার শত সেনা বীর কাফেলার দল আলমাহদের দল মোরা আলমাহদের দল মানবের গড়া তাগুতি সমাজে রাখবো না ধরায় তাকে বিড়ি দিয়ে তাওহিদের ঝান্ডা তলে আয় মহিমের গড়া পৃথিবীকে মোড়া করবো যে শাসন কোরআনের মতে চলবে পৃথিবী থাকবে না প্রমোশন মানবের গড়া তাগুতি সমাজে রাখবো না ধরায় তাকবীর দিয়ে তাওহীদেরই জান্নাত বলে আয় মহিমের গলা পৃথিবীকে মোরা করব যে শাসন কোরআনের মতে চলবে পৃথিবী থাকবে না প্রহসন মানবের গড়া তাগুতি সমাজে রাখব না ধরায় তাকবীর দিয়ে তাওহীদেরই জান্নাত বলে আয় মহিমের গলা পৃথিবীকে মোরা করব যে শাসন কোরআনের মধ্যে চলবে পৃথিবী থাকবে না রসন আমরাই সেই মুক্তি সেনা পৃথিবী ধরাতল আল মাহদির দল মোরা আল মাহদির দল এই জামানার সত্য সেনা বীর কাফেলার দল আল মাহদির দল মোরা আল মাহদির দল এই জামানার সত্য সেনা বীর কাফেলার দল আল মাহদির দল মোরা আল মাহদির দল কোরআন মোদের জীবনে পথেও আল্লাহ মোদের বল কোরআন মোদের জীবনে পথেও আল্লাহ মোদের বল চল সমুখে চল আল মাহদির দল আল মাহদির দল মোরা আল মাহদির দল এই জামানার শত সেনা বীর কাফেলার দল আল মাহদির দল মোরা আল মাহদির দল এই জামানার শত সেনা বীর কাফেলার দল আল মাহদির দল মোরা আল মাহদির দল এ জামানার শত সেনা বীর কাফেলার দল আল মাহদির দল মোরা আল মাহদির দল একটা কাফের ধর সকালে বিকালে জবাই কর তারপরে তে নাস্তা কর পাবিরে জান্নাতি হুর পাবিরে জান্নাতি ঘর পাবিরে জান্নাতি হুর পাবিরে জান্নাতি ঘর একটা একটা কাফের ধর সকালে বিকালে জবাই কর তারপরে তে নাস্তা কর পাবিরে জান্নাতি হুর পাবিরে জান্নাতি ঘর পাবিরে জান্নাতি হুর পাবিরে জান্নাতি ঘর একটা একটা কাফের ধর সকাল বিকাল জবাই কর তারপরে তে নাস্তা কর পাবিরে জান্নাতি হুর পাবিরে জান্নাতি ঘর পাবিরে জান্নাতি হুর পাবিরে জান্নাতি ঘর এই ধরনের স্রষ্টা মোদের মহান আল্লাহ তালা মানল না সেই প্রভুর বিধান কাফের বেদিন না সারা এই ধরনের স্রষ্টা মোদের মহান আল্লাহ তালা মানল না সেই প্রভুর বিধান কাফের বেদিন না সারা এই ধরনের স্রষ্টা মোদের মহান আল্লাহ তালা মানল না সেই প্রভুর বিধান কাফের বেদিন না সারা বাঁচতে হলে মুসলমানের বাঁচতে হলে মুসলমানের পায়ে এসে ধর তোরা কর সালেন্ডার কর তোরা কর সালেন্ডার কর একটা একটা কাফের ধর সকাল বিকাল জবাই কর তারপরে তে নাস্তা কর পাবিরে জান্নাতি হুর পাবিরে জান্নাতি ঘর পাবিরে জান্নাতি হুর পাবিরে জান্নাতি ঘর এই দুনিয়ার সব নিয়ামত মুসলমানের ফল ওরে কাফের বেদিন কেন চোখি দেখাস বল এই দুনিয়ার সব নিয়ামত মুসলমানের ফল ওরে কাফের বেদিন কেন শক্তি দেখাস বল এই দুনিয়ার সব নিয়ামত মুসলমানের ফল ওরে কাফের বেদিন কেন শক্তি দেখাস বল এই জমিনের বাদশাহী তো এই জমিনের বাদশাহী তো মুসলিমের উপর তোরা মুরলিপনা ছাড় তোরা মুরলিপনা ছাড় একটা একটা কাফের ধর সকাল বিকাল জবাই কর তারপরে তে নাস্তা কর পাবিরে জান্নাতি হুর পাবিরে জান্নাতি ঘর পাবিরে জান্নাতি হুর পাবিরে জান্নাতি ঘর প্রভুর বিধান মানলে হবি মুসলমানের দল না হলে কর দিতে হবে চলবে না কৌশল প্রভুর বিধান মানলে হবি মুসলমানের দল না হলে কর দিতে হবে চলবে না কৌশল প্রভুর বিধান মানলে হবি মুসলমানের দল না হলে কর দিতে হবে চলবে না কৌশল মুসলমানের গোলাম হয় মুসলমানের গোলাম হয়ে থাকবি জীবন বর না হয় দেব কবর তো দেব কবর একটা একটা কাফের ধর সকাল বিকাল জবাই কর তারপরে তে নাস্তা কর পাবিরে জান্নাতি ঘুর পাবিরে জান্নাতি ঘর পাবি রে জান্নাতি হুর পাবি রে জান্নাতি ঘর একটা একটা কাফের ধর সকালে বিকালে জবাই কর তারপরে তে নাস্তা কর পাবি রে জান্নাতি হুর পাবি রে জান্নাতি ঘর পাবি রে জান্নাতি হুর পাবি রে জান্নাতি ঘর একটা একটা কাফের ধর সকালে বিকালে জবাই কর তারপরে তে নাস্তা কর পাবি রে জান্নাতি হুর পাবি রে জান্নাতি ঘর পাবি রে জান্নাতি হুর পাবি রে জান্নাতি ঘর শোনো কিছু কথা শোনো বন্ধু মোরা তো নই পশু পাখি জন্তু শোনো কিছু কথা শোনো বন্ধু মোরা তো নই পশু পাখি জন্তু মোরা মানুষ মোদের আছে গান হুশ তবে কেন চলি হয়ে বেহুশ মোরা মানুষ মোদের আছে গান হুশ তবে কেন চলি হয়ে বেহুশ মানুষে মানুষে করি দ্বন্দ্ব শোনো কিছু কথা শোনো বন্ধু মোরা তো নয় পশু পাখি জন্তু শোনো কিছু কথা শোনো বন্ধু মোরা তো নয় পশু পাখি জন্তু মোরা মানুষ মোদের আছে জ্ঞান হুঁশ তবে কেন চলি হয়ে বেহুশ মোরা মানুষ মোদের আছে জ্ঞান হুঁশ তবে কেন চরি হয়ে বেহুষ মানুষে মানুষে করি দ্বন্দ্ব শোনো কিছু কথা শোনো বন্ধু মোরা তো নই পশু পাখি জন্তু এই পৃথিবীতে প্রভু পাঠালো যত অগণিত লোক শত শত তার মাঝে দিল যাকে শ্রেষ্ঠত্ব তারাই মানুষ নয় পশুর মতো এই পৃথিবীতে প্রভু পাঠালো যত অগণিত লোক শত শত তার মাঝে দিল যাকে শ্রেষ্ঠত্ব তারাই মানুষ নয় পশুর মতো দিলেন তাদের প্রভু বুদ্ধি বিবে দিলেন তাদের প্রভু বুদ্ধি বিবে হাত পা দিলেন চোখ নয় হাত পা দিলেন তারা নয় অন্ধ শোনো কিছু কথা শোনো বন্ধু মোরা তো নই পশু পাখি জন্তু শোনো কিছু কথা শোনো বন্ধু মোরা তো নই পশু পাখি জন্তু মোরা মানুষ মোদের আছে জ্ঞান হুশ তবে কেন চলি হয়ে দেহুষ মোরা মানুষ মোদের আছে জ্ঞান হুশ তবে কেন চলি হয়ে বেহুশ মানুষে মানুষে করি দ্বন্দ্ব শোনো কিছু কথা শোনো বন্ধু মোরা তুমি পশু পাখি জন্তু নামে দামে হয় না গো মানুষ মানুষ যে হয় কর্মেও কাজে তিনি মানুষ যিনি সারা জীবন অটল সত নেই ধর্ম মাঝে নামে দামে হয় না কোনো মানুষ মানুষ যে হয় কর্মেও কাজে তিনি মানুষ যিনি সারা জীবন অটল সত্য নেই ধর্ম মাঝে তিনি মানুষ যিনি লোভ করে না তিনি মানুষ যিনি লোভ করে না গিবত করে না খোঁজে না কমন্দ গিবত করে না খোঁজে না সে মন্দ শোনো কিছু কথা শোনো বন্ধু মোরা তো নই পশু পাখি জন্তু শোনো কিছু কথা শোনো বন্ধু মোরা তো নই পশু পাখি জন্তু মোরা মানুষ মোদের আছে জ্ঞান তবে কেন চলি হয়ে বেহুশ মোরা মানুষ মোদের আছে জ্ঞান হুশ তবে কেন চলি হয়ে বেহুশ মানুষে মানুষে মানুষে করি দ্বন্দ্ব শোনো কিছু কথা শোনো বন্ধু মোরা তো নই পশু পাখি জন্তু তিনি মানুষ যিনি দুঃখীর পাশে থাকেন সদা চান সবার ভালো অন্যায় অনাচার জুলো বাজি মুখ বুঝে সয় না সে রুখে দাঁড়ালো তিনি মানুষ যিনি দুঃখীর পাশে থাকেন সদা চান সবার ভালো অন্যায় অনাচার জুলুম বাজি মুখ বুঝে সয় না সে রুখে দাঁড়ালো তিনি মানুষ যিনি খোদার হুকুম মানো আসিনি খোদার হুকুম মেনে চলে তা তাগুতি করে বন্ধ মেনে চলে তা তাগুতি করে বন্ধ শোনো কিছু কথা শোনো বন্ধু মোরা তো নয় পশু পাখি জন্তু শোনো কিছু কথা শোনো বন্ধু মোরা তো পশু পাখি জন্তু মোরা মানুষ মোদের আছে জ্ঞান হুস তবে কেন চলি হয়ে বেহুস মোরা মানুষ মোদের আছে জ্ঞান হুস তবে কেন চলি হয়ে বেহুস মানুষে মানুষে করি দ্বন্দ্ব শোনো কিছু কথা শোনো বন্ধু মোরা তো পশু পাখি জন তো শোনো কিছু কথা শোনো বন্ধু মোরা তলুই পশু পাখি জন্তু ভেঙে ফেল বন্দিশালা ভেঙে ফেল বন্দিশালা আগুন জ্বালা ওই জালিমের সিংহাসনে তে দেখে জালিম শাহির বন্দি খানায় কাঁদে মুমিন কনে কনে এই হায়দারি হাগ দিয়ে চলো মারতে জালিম লড়তে রনে তোমাদের আগমনে কনে কনে মুক্তি পাবে মাজলুমানে ভেঙে ফেল বন্দিশালা আগুন জ্বালা ওই জালিমের সিংহাসনে যে দেখে জালিম শাহীর বন্দি খানায় কাঁদে মুমিন কনে কনে এ যুবক হায়দারি হাকে দিয়ে চলো মারতে জালিম লড়তে রনে তোমাদের আগমনে কনে কনে মুক্তি পাবে মজলুমানে কত আর থাকবি পরে বন্দি জীবন বন্দি ঘরে মাজলুম মানবতা কেঁদে কেঁদে বলে তোরে কত আর থাকবি পরে বন্দি জীবন বন্দি ঘরে মাজলুম মানবতা কেঁদে কেঁদে বলে তোরে বিজাতি করছে আজি জুলুম বাজি মুমিনদের ছুটে চল অস্ত্র হাতে ময়দানেতে তাদের তরে ভিজারি করছে আজি জুলুমবাজি মুমিনদের ছুটে চল অস্ত্র হাতে ময়দানেতে তাদের তরে কত আর কাব্যি পড়ে বন্দি জীবন বন্দি ঘরে মাজলুম মানবতা কেঁদে কেঁদে বলে তোরে বিজাতি করছে আজি জুলুমবাজি মুমিনদের ছুটে চল অস্ত্র হাতে ময়দানেতে তাদের তরে নেমে পর জোর কদমে ময়দানেতে আগুন জ্বালা নেমে পর জোর কদমে ময়দানেতে আগুন জ্বালা ভেঙে ফেল বন্দিশালা ভেঙে ফেল বন্দিশালা আগুন জ্বালা ওই জালিমের সিংহাসনে দিয়ে চলো জালিম লড়তে তোমাদের আগমনে কনে কনে মুক্তি পাবে মাসলুমানি জামানার বীর মুজাহিদ বীর সেনানি জাগরে তোরা জেহাদের ঝান্ডা নিয়ে তাকে বীর দিয়ে কদম বাড়া জামানার বীর মুজাহিদ বীর সেনানি জাগরে তোরা জেহাদের ঝান্ডা নিয়ে তাকে বীর দিয়ে কদম বাড়া তোমাদের ইন্তেজারে কেদে মরে মাজলুমানে মানে ইয়াহুদি শয়তানেরা করছে জুলুম তাদের তোমাদের ইন্তজারে কেঁদে মরে মাজলুমানে ইয়াহুদি শয়তানেরা করছে জুলুম তাদের জামানার বীর মুজাহিদ বীর সেনানি তোরা জিহাদের ঝান্ডা নিয়ে দিয়ে কদম বাড়া তোমাদের ইন্তজারে কেঁদে মরে শয়তানেরা করছে জুলুম তাদের শোনে নাঙ্গা তলোয়ার নিয়ে দাও ঘুরিয়ে বন্দিতালা নাঙ্গা তলোয়ার নিয়ে দাও ঘুরিয়ে বন্দিতালা ইরাকের আবু গারিব কারাগারে শত মাবন মার্কিনী কুকুরগুলোর হাতে হলো ধর্ষিত খুন ইরাকের আবু গারিব কারাগারে শত মাবন মার্কিনী কুকুরগুলোর হাতে হলো ধর্ষিত খুন অমানবিকাচরণ করছে মুসলমানের উপর মুজাহিদে মুসলিমেরা জাগরে তোরা তাদেরকে ধর ও মানবিকা চরণ করছে মুসলমানের উপর মুজাহিদ মুসলিমেরা জাগরে তোরা তাদেরকে ধর ইরাকের আবু গারিব কারাগারে শত মাবন মার্কিনী কুকুরগুলোর হাতে হলো ধর্ষিত গুণ ও মানবিকা চরণ করছে মুসলমানের উপর মুজাহিদ মুসলিমেরা জাগরে তোরা তাদেরকে ধর তাহাদের ওই গলাতে রশি বেঁধে গাছে জুলা হারামির ওই গলাতে রশি বেঁধে গাছে জুলা বন্দিশালা বন্দিশালা আগুন জ্বালা ওই জালিমের সিংহাসনে তাদের কনে দিয়ে চলো মারতে জালিম লড়তে মুক্তি পাবে ভেঙে ফেল বন্দিশালা আগুন জ্বালা ওই জালিমের সিংহাসনে যে দেখে জালেম শাহীন বন্দিখানায় কাঁদে মুমিন ঘরে ঘরে যুবক হাইদারিয়াকে দিয়ে চলো মারতে জালিম লড়তে রনে তোমাদের আগমনে কনে ক্ষণে মুক্তি পাবে মানে মুনাফিক তারা শোনো মুনাফিক জিহাদের ডাকে ভরে বাহানা উদিকে মুনাফিক তারা শোনো মুনাফিক জিহাদের ডাকে ধরে বাহানা উদিকে মুনাফিক তারা শোনো মুনাফিক জিহাদের ডাকে তারা ছোটে পিছু দিক তারা মুনাফিক যার কাজে জি ঠিক তারা মুনাফিক কথা কাজ নেই ঠিক তারা মুনাফিক যার কাজ নেই ঠিক তারা মুনাফিক লেনদেন নেই ঠিক মুনাফিক তারা শোনো মুনাফিক জিহাদের ডাকে ধরে বাহানা ওদিক মুনাফিক তারা শোনো মুনাফিক জিহাদের ডাকে তারা ছুটে পিছু দিক নবীজি মুদের করেছিলেন জিহাদ যুদ্ধের ময়দানে পেয়েছে আঘাত ওহুদ প্রান্তে দান দান শাহাদাত আধার টুটে দিল আলোর প্রবাদ নবীজি মুদের করেছিলেন জিহাদ যুদ্ধের ময়দানে পেয়েছে আঘাত ওহুদ প্রান্তে দান দান শাহাদাত আধার টুটে দিল আলোর প্রবাদ নবীজি মুদের করেছিলেন জিহাদ যুদ্ধের ময়দানে পেয়েছে আঘাত ওরে প্রান্তে দান্দায় সারা আধার টুকে দিল আলোর প্রভাত জুলুম শোষণ বন্ধ করতে চলো সেদিকে নবীজি চলেছে যেদিক চলো সেদিকে নবীজি চলেছে যেদিক মুনাফিক কাশন মুনাফিক জিহাদের ডাকে ধরে বাহানাউরিক মুনাফিক তারা শোনো মুনাফি জিহাদে ডাকে তারা ছুটে পিছুনি তারা মুনাফিক যার কাজ নেই ঠিক তারা মুনাফিক কথা কাজে নেই ঠিক তারা মুনাফিক যার কাজে নেই ঠিক তারা মুনাফিক লেনদেন নেই ঠিক মুনাফিক তারা শোনো মুনাফিক জিহাদের ডাকে ধরে বাহানা ওদিক মুনাফিক তারা শোনো মুনাফিক জিহাদের ডাকে তারা ছুটে পিছু দিক আহ্বান করে নবী জিহাদে চলো সাহাবারা তার সাথী সঙ্গী হলো আদেশ শুনেও যারা পিছনে ছিল মোনাফিকে বলে তারা গণ্য হলো আহ্বান করে নবী জিহাদে চলো সাহাবারা তার সাথী সঙ্গী হলো আদেশ শুনিয়ে যারা পিছনে ছিল মুনাফিক বলে তারা গণ্য হলো আহ্বান করে নদী জিহাদে চলো সাহাবারা তার সাথী সঙ্গী হলো আদেশ শুনিয়ে যারা পিছনে ছিল মুনাফিক বলে তারা গণ্য হলো সালাম কালাম সব বন্ধ হলো সমুখে না গিয়ে যারা গেল পিছু দি সমুখে না গিয়ে যারা গেল পিছু দি কি মুনাফিক তারা শোনো মুনাফিক জিহাদের ডাকে ডরে দি কি মুনাফিক তারা শোনো কি জিহাদে রাখি তারা ছুটে পিছু দিক তারা মুনাফিক যার কাজ নেই ঠিক তারা মুনাফিক কথা কাজ নেই ঠিক তারা মুনাফিক যার কাজ নেই ঠিক তারা মুনাফিক লেনদেন নেই ঠিক মুনাফিক তারা শোন মুনাফিক জিহাদের তাকে ধরে বাহানাও দিক মুনাফিক তারা শোন মুনাফিক জিহাদের ডাকে তারা ছুটি পিছু দিক হক বাতিলের দ্বন্দ্ব ছিল তাই তো হকের দল বিজয়ী হলো সাহাবা ইমাম গণ জীবন দিল রক্তের বিনিময়ে কে পেল হক বাতিলের দ্বন্দ্ব ছিল তাই তো হকের দল বিজয়ী হলো সাহাবা ইমাম গণ জীবন দিল রক্তের বিনিময়ে দিন কেটেল হক বাতিলের চিরদণ্ড ছিল তাই তো হকের দল বিজয়ী হলো সাহাবা ইমামগণে জীবন দিল রক্তের বিনিময়ে দিন কেটেল কষ্টবিহীন মোর পেয়েছি দিন তাই তো কদর নাই চলি না সঠি তাই তো বুঝিয়া দাম চলি না সঠি কে মুনাফি তারা শোনো মুনাফিক জিহাবে ডাকি ধরে বাহানাও বি কে মুনাফি তারা শোনো মুনাফিক জিহাদের ডাকি তারা সুতে পিছু দিক موتی جار کا رارمون কথা কাজে নেই ঠিক তারা মুনাফিক যার কাজে নেই ঠিক তারা মুনাফিক লেনদেন নেই ঠিক মুনাফিক তারা শোন মুনাফিক জিহাদের ডাকে ধরে বাহানা ওদিক মুনাফিক তারা শোন মুনাফিক জিহাদের ডাকে তারা সুখে পিছু দিক মুনাফিক তারা শোন মুনাফিক জিহাদের ডাকে ধরে বাহানা ওদিক মুনাফিক তারা শোনো মুনাফিক তাকে তারা রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান তুমি করেছ আমায় সৃষ্টি তোমার নামে ঝড় ঝড় বৃষ্টি তুমি দয়াবান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান তোমার সৃষ্টি চন্দ্র তারা তোমার সৃষ্টি ঝরনা ধরা তোমার সৃষ্টি সাগর নদী তোমার সৃষ্টি গ্রহ রবি তোমার সৃষ্টি চন্দ্র তারা তোমার সৃষ্টি ঝরনা ধরা তোমার সৃষ্টি সাগর নদী তোমার সৃষ্টি গমরবি তুমি মহিয়ান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহরবান তুমি মহিয়ান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহরবান তুমি মহিয়ান তুমি করেছ আমায় সৃষ্টি তোমার নামে ঝড় হজর বৃষ্টি তুমি দয়াবান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান তোমার সৃষ্টি এই ধরনী তোমার সৃষ্টি বিছানো জমি তোমার সৃষ্টি বৃক্ষরাজি তোমার সৃষ্টি মানুষ ছবি তোমার সৃষ্টি এই ধরণী তোমার সৃষ্টি বিছানো জমি তোমার সৃষ্টি বৃক্ষরাজি তোমার সৃষ্টি মানুষ ছবি তুমি যে মহান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান তুমি করেছ আমায় সৃষ্টি তোমার নামে জরে অজর বৃষ্টি তুমি দয়াবান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহরবান তুমি মহিয়ান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহরবান তুমি মহিয়ান তুমি মুজার প্রভু আল্লাহ তালা যেদিকে তাকায় সবই সৃষ্টি তোমার তোমার পথে যেন চলি সদা প্রভু করো প্রভু জীবন আমার তুমি মোদের প্রভু আল্লাহ তারা যেদিকে তাকায় সবই সৃষ্টি তোমার তোমার পক্ষে যেন চলি সদা কবুল করো প্রভু জীবন আমার তুমি চির অমুলান রহিম রহমান তুমি দ দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়া রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়া তুমি করেছ আমায় সৃষ্টি তোমার নামে ঝরে অজর বৃষ্টি তুমি দয়াবান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান আমরাই বদরে ওহদি সেনা আমরাই মাহদির সৈন্য সেনা আমরাই বদরি অহুরি সেনা আমরাই মাহদির সৈন্য সেনা আমরাই বদরি অহুরি সেনা আমরাই মাহদির সৈন্য সেনা বাতিল যত খোদার জমিনে রাখবো না আমরা তাদের নিশানা আমরাই বদরি অহুরি সেনা আমরাই মাহদির সৈন্য সেনা আমরাই বদরি অহুরি সেনা আমরাই মাহদির সৈন্য সেনা বাতিল যত খুদার জমিনে রাখব না আমরা তাদের নিশানা রাখব না আমরা তাদের নিশানা আমরা এসে জাতি ঝড় ভয়ে বিজাতি গোলামি করে কেঁপেছিল থর তর চোহাদ হলো যারা প্রভুকে দিয়ে সারা তাদেরই পথে মোড়া থাকব না আমরা এসে জাতি যার ভয়ে বিজাতি গোলামি করে কেঁপেছিল থর তর চোহাদ হলো যারা প্রভুকে দিয়ে সারা তাদেরই পথে মোড়া থাকব না আমরা এসে জাতি যার ভয়ে বিজাতি গোলামি করে কেঁপেছিল তর তর সুমদল যারা প্রভুকে নিয়ে সারা তাদেরই পথে মোরা থাকব নর সত্যের হাতে রক্ত রাঙানো পথে পাই দলে যাবো যাব জানিমের সীমানা আমরাই বদরে অহুদি সেনা আমরাই মাহদির সৈন্য সেনা আমরাই বদরে অহুদি সেনা আমরাই মাহদির সৈন্য সেনা বাতিল যত খুদার জমিনে রাখবো না আমরা তাদের নিশানা রাখবো না আমরা তাদের নিশানা আমরাই লড়ব মারব মরবো আমরাই করব এই বিশ্বকে জয় জালিমের জিঞ্জির বেন হবে চৌচির দুঃখ রবে না সুখে হাসবে হৃদয় আমরাই লড়ব মারব মরব আমরাই করব এই বিশ্বকে জয় জালিমের জিঞ্জির বেন হবে চৌচির দুঃখ রবে না সুখে হাসবে হৃদয় আমরাই লড়ব মারব মরবো আমরাই করব এই বিশ্বকে জয় জালিমের হবে চৌচির দুঃখ করবে না সুখে আসবে হৃদয় জুলুম শোষণ যত বন্ধ হবে সব মাজলুম পাবে মুক্তি ঠিকানা আমরাই বদলি অহুদি সেনা আমরাই মাহদির সৈন্য সেনা আমরাই বদলি অহুদি সেনা আমরাই মাহদির সৈন্য সেনা বাতিল যত খোদার জমিনে রাখবো না আমরা তাদের নিশানা রাখবো না আমরা তাদের নিশানা আমাদের কাফেলা ভেঙে জুলুমি তালা করবে পৃথিবী জয়ী করবে স্বাধীন শান্তি সুখে ভরা থাকবে সাহারা হাসবে হৃদয় হলে বিজয়ী এদিন আমাদের কাফেলা ভেঙে জুলুমি তালা করবে পৃথিবী জয়ী করবে স্বাধীন শান্তি সুখে ভরা থাকবে সাহারা হাসবে হৃদয় হলে বিজয় এদিন আমাদের কাফেলা ভেঙে জুলুমি তারা করবে পৃথিবী জয়ী করবে স্বাধীন শান্তি সুখে ওরা থাকবে সারা হাসবে হৃদয় হলে বিজয়ের দিন থাকবে না অনাচার নিপীড়িত হাহাকার থাকবে না মিশে বন্দিখানা আমরাই বদরি অহুদি সেনা আমরাই মাহাদির সৈন্য সেনা আমরাই বদরি অহুদি সেনা আমরাই মাহাদির সৈন্য সেনা মাতিল যত খুদার জমিনে রাখব না আমরা তাদের নিশানা আমরাই বদরি ওহুদি সেনা আমরাই মাহাদির সৈন্য সেনা আমরাই বদরি ওহুদি সেনা আমরাই মাহাদির সৈন্য সেনা বাতিল যত কুদার জমিনে রাখব না আমরা তাদের নিশানা রাখব না আমরা তাদের নিশানা রাখব না আমরা তাদের নিশানা جگ بھی مجاہد گھوم نا انا مجاہد گھومے کشوں بتائے نا جگ بھی مجاہد گھوم نا انا مجاہد گھومے کشوں بتائے نا نتنے کشا تو شیش کن تو مشیت پا بھائر کون خاد کار کن تم میں گھوم جاؤ جگ بھی مجاہد گھوم جے مجاہد گھوم تھا کشوں بپا نا جگو بھی مجاہد گھوم جے نا مجاہد گھوم تھا کشوں بپا نا مجاہد گھوم تھا کشوں بپا نا جاگو بکلا بیگ تو رہی جاگران ابھی تک دنیا کر سکھ رنچ گیر بنگ জাগো বিপ্লবীর বিদ্রোহী জাগো রক্ত নিয়ে করছে খেলা নাস্তিকের বাঙ্গশীর আজ গোলামের জিঞ্জিরে তোর অশ্লীলতা সব মেলা খোদার বারে সে কলসির ভেঙে ফেলে সব তারা আজ গোলামের জিঞ্জিরে তোর অশ্লীলতা সব মেলা খোদার বারে সে কলসির ভেঙে ফেলে সব তারা বিপরীত সব শেষ কন্যা তুমি সহিত পাও মায়ের কোল কাজ তার কন্যা তুমি ঘুম যাও জবুদের মোজাহিদ ঘুম যায় না मुजाहिद घूमता का शोभा पाए ना रघुबीर मुजाहिद घूम गए ना मुजाहिद घूमता का शोभा पाए ना मुजाहिद घूमता का शोभा पाए ना লক্ষ মায়ের পক্ষ থেকে জাগরে দিয়ে একসাথে বিশ্ব জয়ের দাও ঘোষণা বাংলা মায়ের বক্ষতে লক্ষ মায়ের পক্ষ থেকে জাগরে দিয়ে একসাথে বিশ্বজয়ের দাও ঘোষণা বাংলার বুক হাতে বিশ্বজয়ের অন্ধকার দীর্ঘজয় সামনে চল রক্ত জন পিল পিল শিশু রামায়ণ ফুল বিশ্বজয়ের অন্ধকার দীর্ঘজয় সামনে চল রক্ত জন পিল পিল শিশু রামায়ণ ফুল নিপীড়িত সাত শিশু কেমনে তুমি সহিতে পাও বাইর কোল খালি করে কেমনে তুমি ঘুমে যাও জগবীর মুজাহিদ ঘুম যায় না مجاہد گھوم تھا کسو بپا جب بر مجاہد گھوم جے نا مجاہد گھوم تھا کسو بپا مجاہد گھوم تھا کسو بپا آج دیر سوگن گن دیر جگر جا نکڑی تو آسو ہے ماں بنے پاس جا آج بھی رسو گن دیر جگر جا পীড়িত অসহায় মা বোনের পাশে যা রক্ত জড়ার করে যাতে আজ বারবার রক্ত চোষণর পশ রক্ত চোষে বারবার রক্ত জড়ার করে যাতে আজ বারবার রক্ত চোষণর পশ রক্ত চোষে শতবার নিপীড়িত শত শিশু কেমনে তুমি সেতে পাও মায়ের কোল খালি করে কেমনে তুমি ঘুমে যাও জগবীর মুজাহিদ ঘুম যায় না جگ ما کسوں با پائے جب بھیر مجھ جہید گھوم جا مجھے گو ما کسوں بائے کمل تم گھوم جاؤ جب بیر مجھ جہید گھوم جیو نا مجھ گھوم تھا کسوں با پائے نا جب بیرمو جہید گھوم جیو نا مجھ ہید گوم تھا کسوں بائےنا সত্য কথা বলবে যারা খোদার পথে চলবে যারা দিন বিজয়ের তরে তোমার পথে লড়বে যারা তারা কেন মরবে ঢুকে বন্দি জেলখানায় ও প্রভু অপরাধ কি তাদের জানতে চাই দিল যারা তোমার পথে জীবনকে বিলাই প্রভু অপরাধ কি তাদের জানতে চাই দিল যারা তোমার পথে জীবনকে বিলাই সত্য কথা বলবে যারা খোদার পথে চলবে যারা দিন বিজয়ে তরে তোমার পথে লড়বে যারা তারা কেন মরবে ঢুকে বন্দি জালখানায় অপ্রভু অপরাধ কি তাদের জানতে চাই দিল যারা তোমার পথে জীবনকে বিলাই অপ্রভু অপরাধ কি তাদের জানতে চাই দিল যারা তোমার পথে জীবনকে বিলাই তারা তো খুন করেনি কোন মানুষ মারেনি দুনিয়ার এই জমিনে কারো জুলুম করেনি তারা তো খুন করেনি কোন মানুষ মারেনি দুনিয়ার এই জমিনে কারো জুলুম করেনি তারা তো খুন করেনি কোন মানুষ মারেনি দুনিয়ার এই জমিনে কারো জুলুম করেনি তবে কেন কষ্ট পাবে বন্দি জেলখানায় ও প্রভু অপরাধ কি তাদের জানতে চাই দিল যারা তোমার পথে জীবনকে বিলাই ও প্রভু অপরাধ কি তাদের জানতে চাই দিল যারা তোমার পথে জীবনকে বিলায় মুমিনের সাথে মধুর কাপের সাথে কঠোর বিজয়ী করতে দিন পাড়ি দেয় দূর বহু দূর মুমিনের সাথে মধুর কাপের সাথে কঠোর বিজয়ী করতে দিন পাড়ি দেয় দূর বহু দূর মুমিনের সাথে মধুর কাপের সাথে কঠোর বিজয়ী করতে দিন পাড়ি দেয় দূর বহু দূর দ্রুইদের সাথে তাদের আপোষ নাই ও প্রভু অপরাধী তাদের জানতে চাই বিরোধা তোমার পথে জীবনকে বিলাই ও প্রভু অপরাধ কি তাদের জানতে চাই বিরোধা তোমার পথে জীবনকে বিলাই তারানো বিজির সেনা আখেরি এই জামানা ফিতনার যুগে তারা রাখে দিনের নিশানা তারানো বিজির সেনা আখেরি এই জামানা ফিতনার যুগে তারা রাখে দিনের নিশানা তারানো বিজির সেনা আখেরি এই জামানা ফিতনার যুগে তারা রাখে দিনের নিশানা পুরানি শাসন তারা কায়েম করতে চায় ও প্রভু অপরাধ কি তাদের জানতে চাই বিরোধারা তোমার পথে জীবনকে বিলাই ও প্রভু অপরাধ কি তাদের জানতে চাই বিরোধারা তোমার পথে জীবনকে বিলাই তোমারই এই জমিনে বিজাতি ক্ষণে ক্ষণে বেয়াদবি করছে তারা সজানো বিজির সনে তোমার এই জমিনে বিজাতি ঘরে কনে বেয়াদবি করছে তারা সদানো বিজির সনে তোমারই এই জমিনে বিজাতি ঘরে ঘরে বেয়াদবি করছে তারা সদানো বিজির সনে নদীকে কষ্ট দেওয়ার বদলা নিতে চায় ও প্রভু অপরাধ কি তাদের জানতে চাই দিল যারা তোমার পথে জীবনকে বিলায় ও প্রভু অপরাধ কি তাদের জানতে চাই দিল যারা তোমার পথে জীবনকে বিলায় সত্য কথা বলবে যারা খোদার পথে চলবে যারা দিন বিজয়ের তরে তোমার পথে লড়বে যারা তারা কেন মরবে ঢুকে বন্দি জেলখানায় ও প্রভু অপরাধ কি তাদের জানতে চাই দিল যারা তোমার পথে জীবনকে বিলাই ও প্রভু অপরাধ কি তাদের জানতে চাই দিল যারা তোমার পথে জীবনকে বিলাই ও প্রভু অপরাধ কি তাদের জানতে চাই দিল যারা তোমার পথে জীবনকে বিলাই শোনো শোনো দেশবাসী সবে আজ শোনো এক সমাচার জেলখানাতে জাহিলি যুগের চলেছে কি কারবার শোনো শোনো দেশবাসী সবে আজ শোনো এক সমাচার জেলখানাতে জাহিলি যুগের চলেছে কি কারবার শোনো শোনো দেশবাসী সবে আজ শোনো এক সমাচার জেলখানাতে জাহিলি যুগের চলেছে কি কারবার মানুষকে তারা বিক্রয় করে গরু নাকি তারা সার জাহিলি যুগের সেই প্রথা চলে চলে আরো কত অনাচার জেলখানাতে যাইনি যুগের চলে সে কি কারবার শোনো শোনো দেশবাসী সবে আজ শোনো একে সমাচার জেলখানাতে জাহিলি যুগের চলে সে কি কারবার জেলখানাতে জাহিলি যুগের চলে সে কি কারবার বন্দি মানুষ বিক্রি করে টাকা নেই সুবেদার সুপারেন্টেন্ট রাখে না খবর জানে না কিছু তাহার বন্দি মানুষ বিক্রি করে টাকা নেই সুবেদার তাহার সুপারেন্টেন্ড রাখে না খবর জানে না কিছু তাহার খুদা ভীতি আজ নাই কি তাদের কেন নাই সুবিচার জেলখানাতে জাহিলি যুগের চলে সে কি কারবার মানুষকে তারা বিক্রয় করে গরু নাকি তারা সার জাহিলি যুগের সেই প্রথা চলে আরো কত অনাচার জেলখানাতে জাহিলি যুগের চলে সে কি কারবার জেলখানাতে জাহিলি যুগের চলে সে কি কারবার এক এক জনকে বেচা কেনা হয় পাঁচ শত টাকা হার জালিম শাসক পাষণ্ডদের নাই কি ভয় খুদার এক এক জনকে বেচা কেনা হয় পাঁচ শত টাকা হার জালিম শাসক পাষণ্ডদের নাই কি ভয় খুদার মানুষের কাছে চাই না বিচার চাই বিচার আল্লাহর জেলখানাতে জাহিলি যুগের চলে সে কি কারবার মানুষকে তারা বিক্রয় করে গরু নাকি তারা সার জাহিল জাহিলি যুগের সেই প্রথা চলে আরো কত অনাচার জেলখানাতে জাহিলি যুগের চলে সে কি কারবার জেলখানাতে জাহিলি যুগের চলে সে কি কারবার কিনে নেয় যারা পাঁচশো টাকায় জোরে নেয় পাঁচ হাজার সিটি দেবে না না দিলে টাকা বকা দিবে বারে বার কিনে নেয় যারা পাঁচশো টাকায় জোরে নেয় পাঁচ হাজার সিটি দেবে না না দিলে টাকা বকা দিবে বারে বার আমার কম্বলা আমাকে দেয় না যা দিয়েছে সরকার জলখানাতে জাহিলি যুগের চলে সে কি কারবার মানুষকে তারা বিক্রয় করে গরু নাকি তারা সার জাহিলি যুগের সেই প্রথা চলে আরো কত অনাচার জলখানাতে জাহিলি যুগের চলে সে কি কারবার জলখানাতে জাহিলি যুগের চলে সে কি কারবার স্বজন হারা বন্দি মানুষ কেঁদে বলে বারে বার বন্দি হয়েছি বলে কি আমরা চালাবে অত্যাচার স্বজন হারা বন্দি মানুষ কেঁদে বলে বারে বার বন্দি হয়েছি বলে কি আমরা চালাবে অত্যাচার স্বজাতির কাছে বলে গেছি সব করো তার প্রতিকার জেলখানাতে জাহিলি যুগের চলেছে কি কারবার মানুষকে তারা বিক্রয় করে গরু নাকি তারা সার জাহিলি যুগের সেই প্রথা চলে আরো কত নাচার জেলখানাতে জাহিলি যুগের চলে সে কি কারবার শোনো শোনো দেশবাসী সবে আজ শোনো একে সমাচার জেলখানাতে জাহিলি যুগের চলে সে কি কারবার মানুষকে তারা বিক্রয় করে গরু নাকি তারা সার জাহিলি যুগের সেই প্রথা চলে আরো কত অনাচার জেলখানাতে জাহিলি যুগের চলে সে কি কারবার শোনো শোনো দেশবাসী সব তবে আজ শোনো এক সমাচার জেলখানা জেলখানাতে জাহিলি যুগের চলেছে কি কারবার জেলখানা জেলখানাতে জাহিলি যুগের চলেছে কি কারবার জেলখানা জেলখানাতে জাহিলি যুগের চলেছে কি কারবার সারা পৃথিবীতে চলে মানবী শাসন চলে প্রহসন তাই জুলুম শোষণ মুসলিম ছেড়ে দিল কোরআনী কানুন তাদের গলাতে তাই গোলামি জীবন সারা পৃথিবীতে চলে মানবী শাসন চলে প্রহসন তাই জুলুম শোষণ মুসলিম ছেড়ে দিল কোরআনী কানুন তাদের গলাতে তাই গোলামি জীবন সারা পৃথিবীতে চলে মানবী শাসন চলে প্রহসন তাই জুলুম শোষণ মুসলিম ছেড়ে ছেড়ে দিল কোরআনে কানন তাদের গলাতে তাই গোলামি জীবন বন্দি জীবন কত যে বেদন চলে জ্বালাতন চলে নিপীড়ন আফগানিদের বন্দি জীবন প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা আপনারা শুনলেন রেনেসা সংস্কৃতির শিল্পী গোষ্ঠীর এক ঝাঁক বিপ্লবী তরুণ শিল্পীদের মনোমুগ্ধকর কণ্ঠে গাওয়া বিপ্লবী সঙ্গীতের অডিও অ্যালবাম বন্দি জীবন এতে যারা কণ্ঠ দিলেন তারা হলেন আপনাদের প্রিয় মুখ মামুন বিন বাসার আবু জাফর শামসুল করিম খোবায়ের উদ্দিন জসিম আব্দুর রহমান ও মিজান বিন মমতাজ আমাদের আগামী ক্যাসেট শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ পৃথিবীতে চলে মানব শাসন চলে প্রহসন তাই জুলুম শোষণ মুসলিম ছেড়ে দিল